এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথা ভুলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথা ভুলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথা ভুলি বাতিল জামতবাদ দুপায়ে দলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি হত্যা সন্ত্রাস আর নয় আর নয় জুলুম শোষণ আর নয় আর নয় হত্যা সন্ত্রাস আর নয় আর নয় জুলুম শোষণ আর নয় আর নয় হত্যা সন্ত্রাস আর নয় আর নয় জুলুম শোষণ আর নয় আর নয় হাতে হাত কাঁধে কাঁধ রেখে চলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি বাতিল যা মতবাদ দুপায়ে দলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি হরতাল অবরোধ চাইনা না নীতিহীন রাজনীতি চাইনা চাইনা চাই না হরতাল অবরোধ চাই না নীতিহীন রাজনীতি চাইনা চাইনা চাই না হরতাল অবরোধ চাই না নীতিহীন রাজনীতি চাইনা চাইনা মানুষের অধিকারে কথা বলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি বাতিল জামতবাদ দুপায়ে দলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি স্বদেশের বদনাম মানি না মানি না সবুজের অপমান মানি না মানি না স্বদেশের বদনাম মানি না মানি না সবুজের অপমান মানি না মানি না স্বদেশের বদনাম মানি না মানি না সবুজের অপমান মানি না মানি না জীবনের স্বপ্ন আলো জ্বালিয়ে এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি বাতিল যা মতবাদ দুপায়ে দলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি এসো না এসো না সত্য বলি এসো না এসো না মিথ্যা ভুলি